আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ গত জুমাতে আমরা আলোচনা করেছিলাম আল্লাহর রসুল সাল আলহি ওয়াসাল্লামের আদর্শ দিন কায়েমের আদর্শ আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করার চিন্তা ভাবনা এবং চেষ্টা করা প্রত্যেকটা মমিনের দায়িত্ব এবং সেজন্য আল্লাহর নবীর যে পদ্ধতি সেই পদ্ধতিকেই অবলম্বন করতে হবে আল্লাহর নবীর তরিকা বাদ দিয়ে নিজস্ব মন গড়া কোনো তরিকা দিয়ে দিন কায়েম সম্ভব নয় এর উপরে আমরা আলোচনা পেশ করছিলাম আর সেজন্য বলেছিলাম যে আজকের বাংলাদেশে তিন লক্ষ মসজিদ আছে অনেকগুলো মাদ্রাসা যদি বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থে কোরআনের হুকুমত চায় আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায় এই মাদ্রাসা মসজিদগুলোর থেকে যেই লোকগুলো শুক্রবার জুমার মসজিদে নামাজের জন্য ভরে যায় এই লোকগুলো যদি সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসে আল্লাহর জমিনে আল্লাহর দিন চায় তাহলে সেই দেশে অন্য কোনো ধর্ম থাকতে পারে অন্য কোনো বিধান থাকতে পারে ইরানিরা শিয়া আমি তাদের মতবাদকে সমর্থন করি না কিন্তু যখন তাদের ইমাম আয়াতুল্লাহ রুহুল্লাহ খমিনী ডাক দিল যে আমাদের দেশে ইসলাম ছাড়া অন্য কিছু চলবে না ওদের ইসলাম যেটা আছে খমিনীর ডাকে গোটা দেশের ইমামরা আলেমলামা ঐক্যবদ্ধ হলো তাকে শেষ পর্যন্ত গ্রেফতার করা হলো বাহিরে পাঠানো হলো ফ্রান্সে নির্বাসন দেওয়া হলো এরপরে স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ সব জায়গার থেকে যখন আন্দোলন শুরু হয়ে গেল তখন রেজার সাহ পাহলবি বলল এদের উপর গুলি চালাও গুলি চালাতে শুরু করলো আমি ভিডিও দেখেছি ওটার মেয়ে লোকেরা ফুল বর্ষণ করছিল ওদের উপরে যে তোমরা তো আমাদেরকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিচ্ছ আমরা শহীদ হয়ে যাচ্ছি একদিকে ট্যাঙ্কে তারা পিছিয়ে দিচ্ছিল আর একদিকে ওরা ফুল দিচ্ছিল শেষ পর্যন্ত সেনাবাহিনী বললো যে আমাদের পক্ষে আর এদেরকে মারা সম্ভব না রেজা শাহ পাহলবি তার মুরব্বী আমেরিকার কাছে পরামর্শ চাইল আমেরিকা বললো তোমার নিরাপত্তা আমরা দিতে পারছি না চলে আসো পালাই চলে গেল বাংলাদেশেও সম্ভব এভাবেই দিন কায়েমের জন্য আল্লাহ রসুল সাল্লাম যে পদ্ধতিটা অবলম্বন করেছেন সেই পদ্ধতি অবলম্বন করা আমরা সেই পদ্ধতি বাদ দিয়ে এহুদি খ্রিস্টানদের তৈরি করা কেউ গণতন্ত্র কেউ সমাজতন্ত্র কেউ জাতীয়তাবাদ অমুক কোন ধর্ম নিরপেক্ষতাবাদ এইসব পথে ইসলাম কায়েমের জন্য চেষ্টা চালাচ্ছে আমি সে বিষয়টা কত জমা আলোচনা করেছিলাম এবং সে আলোচনার এক পর্যায়ে আসছিল যে দিন কায়েমের পদ্ধতির পর্যায়ে মুসলমানকে এই জন্য যেটা করতে হবে সেটার জন্য মুসলমানদের জান মাল সবকিছু উৎসর্গ করতে হবে এর উপরে কেউ প্রশ্ন করেছিল জুমার পরে একজন আমাকে বললেন যে হুজুর এত ইসলামের মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে আমি এই জন্য চিন্তা ভাবনা করেছি আজকের আলোচনা মানবাধিকার নিয়ে ইসলামকে যারা না জানে তারাই মূলত এই প্রশ্ন করে যারা ইসলামকে জানে তারা বুঝবে যে মানবাধিকার কাকে বলে মানুষের অধিকার বলতে কি বুঝায় ইসলাম মানুষের অধিকার নিয়ে যে আলোচনা করেছে পৃথিবীর কোন ধর্ম মানবাধিকার নিয়ে এত কঠোরভাবে কোনো দিক নির্দেশনা স্বচ্ছ কোনো বিধান দিতে পারে নাই পারবেও না মানুষের প্রথম অধিকার নিজের জীবনের নিরাপত্তা দান হেফাজত করা আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল করিমে এই বিষয়টায় এত স্পষ্ট বলেছেন অন্যান্য ধর্মেও যদি এ কথা আছে যে একজন মানুষকে হত্যা করা পাপ কিন্তু কোরআন যে ভাষায় এবং যে ভঙ্গিমায় স্পষ্টভাবে বলেছে দুনিয়ার কোন ধর্মগ্রন্থ কেন দুনিয়ার কোন ব্যক্তির পক্ষে বলা সম্ভব হয় নাই আমি সে আয়াত তেলাওয়াত করেছিলাম সুরা মায়দার বত্রিশ নম্বর আয়াত من قتل نفسا بغير نفس أو فساد في الأرض যে ব্যক্তি কোন প্রাণীকে কোন ব্যক্তিকে নফসান কোন প্রাণী যার প্রাণ আছে কোন মানুষকে হত্যা করলো বেগায়রে নাফসিন সে কাউকে হত্যা করেছে এমন কোনো বিষয় নয় সে কাউকে হত্যা করেছে তার বিনিময় নয় অথবা সে আল্লাহর জমিনে ফাসাদ সৃষ্টি করেছে এরকম কোনো কিছু করে নাই তা সত্ত্বেও যে ব্যক্তি অন্যায় ভাবে কোনো ব্যক্তি হত্যা করলো সেজন্য দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করলো ওয়ামান আহিয়াহা পক্ষান্তরে যে ব্যক্তি কোনো মানুষকে কোনো ব্যক্তিকে জীবিত রাখলো অন্যায় হত্যা থেকে বাঁচালো সেজন্য গোটা পৃথিবীর মানুষকে রক্ষা করলো জীবিত করলো কোরআনের এই সুন্দর আলোচনা এত সুন্দর কথা এটা দুনিয়ার অন্য কোনো গ্রন্থে উল্লেখ করা হয়নি জন্য মুসলিমকে জানতে হবে যে মানুষের অধিকার বলতে কি বোঝায় মানুষের জানের নিরাপত্তা মাল অর্থ সম্পদ এরকম ভাবে ইজ্জাত আকল জ্ঞান এই সবগুলোই মানুষের অধিকারের মধ্যে পড়ে শিক্ষা চিকিৎসা বাসস্থান এই বিষয়গুলো যেগুলো আছে ইসলাম প্রত্যেকটার জন্য এত গুরুত্বপূর্ণ বিধান দিয়েছে যার কোনো দৃষ্টান্ত অন্য কোনো ধর্ম অন্য কোনো কেতাব উল্লেখ করা হয়নি আল্লাহ রসুল সাল আলাই ওসাল্লাম বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন বিদায় হজের ভাষণে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম যতগুলো কথা বলেছিলেন তার বেশিরভাগই জুড়ে ছিল মানুষের অধিকার নিয়ে বিদায় হজের ভাষণ বলতে শুধু আরাফাতের ময়দানের ভাষণ না আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম পাঁচটা ভাষণ দিয়েছিলেন বিদায় হজে সাত তারিখে একটা নয় তারিখে আরাফাতের ময়দানে দশ তারিখে মজদালেফার রাতে আবার মিনায় ভাষণ দিয়েছিলেন এই সব ভাষণগুলো মিলালে পরে দেখা যায় আল্লাহ রাসুল সাল আলাইসালামের গোটা ভাষণটা ছিল মানুষের অধিকার নিয়ে আল্লাহ রাসুল সাল আলাইসালাম মিনার ভাষণে বললেন আইয়ুমিন হাদা সাহাবিরা বলো আজকের দিনটা কোন দিন সাহাবিরা মনে করলেন যে বোধহয় দিনের নাম পরিবর্তন করবে সবাই জানে আজকে ইয়মুন্নাহার কোরবানির দিন তো আল্লাহ রসুল কেন জিজ্ঞেস করছেন আমাদের দেশে তো নাম পরিবর্তনের একটা হিরিক পড়ে যায় কোন সরকার পরিবর্তনের নাম পরিবর্তনের কেবল হিরিক পড়ে যায় তো সাহাবাহ কেরাম মনে করলেন যে বোধ হয় আল্লাহ রসুল সাল্লাম যেহেতু মক্কা বিজয় হয়ে গেছে মুসলমানদের বিজয় এসে গেছে নাম পরিবর্তন করবেন সাহাবাহ কেরাম চুপ থাকলেন আল্লাহ রসুল আলম আল্লাহ এবং আল্লাহ রসুলই ভালো জানেন কারণ তারা জানে তারাও তো জানে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম জিজ্ঞেস করলেন আলাই সাহাবাহার আজকের এই দিন থেকে ইয়ামুন নাহার কোরবানির দিন নয় সাহাবিরা বললেন অবশ্যই কোরবানির দিন ইয়ামুন নাহার বুঝলেন যে নাম পরিবর্তন করেন নাই আল্লাহ রসুল সাল্লাহ আবার জিজ্ঞেস করলেন আইয়ু শাহরিন হাদা এই মাসটি কোন মাস সাহাবাহিকেরাম চুপ থাকবেন এক্ষেত্রেও হাদিসে আছে মেশকাতেও আছে হাদিসটা সব কিতাবেই পাবেন বিদায় হজের ভাষণ বলতে যেখানে আছে সব জায়গাতেই আছে আমরা মনে করলাম আল্লাহ রসুল সাল্লাম সেই প্রসিদ্ধ নাম পরিবর্তন করে অন্য কোন নাম রাখবেন সেজন্যই তিনি জিজ্ঞেস করেছেন আল্লাহ রসুল সাল্লাম বলেন আল্লাইসা শাহরু দিল হজ্জা এটা কি দিল হজমাস নয় সাহাবাকরা বলেন অবশ্যই দিল হজমাস আমরা তো মনে করেছিলাম বোধহয় নাম পরিবর্তন হবে আবার জিজ্ঞেস করলেন আইয়ু বালাদিন হাদা এটা কোন শহর সাহাবাকরাম চুপ থাকলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন এটা কি হারাম শরীফ নয় এবারে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এতগুলো প্রশ্ন করে তারপরে বললেন فإن دماءكم وأموالكم حرام كحرمة يومكم هذا في بلدكم هذا في شهركم هذا ও আমার উম্মতরা তোমরা জেনে রাখো আজকের এই দিন যেমন পবিত্র এই স্থান যেমন পবিত্র এই মাস যেমন পবিত্র এই মাসে এই স্থানে কোনো মানুষকে হত্যা করা যায় নেই ঠিক তেমনি ভাবে আজকের থেকে তোমাদের যান এবং মালকে সেবা নিরাপত্তা দেওয়া হলো فإن دماءكم وأموالكم حرام كحرمة يومكم هذا في بلدكم هذا في شهركم هذا তোমাদের এই দিনে এই স্থানে এই মাসে যেরকম ভাবে কোন মানুষকে হত্যা করা যায় নেই ঠিক তেমনি ভাবে তোমাদের কেমন পর্যন্ত তোমাদের জান নিরাপত্তা সেরকম ঘোষণা করা হলো আছে কোন ধর্ম আছে কোন কিতাব কোরআনুল করিমে সেজন্য মানুষের নিরাপত্তার জন্য বিধান করেছে যদি কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করে কোরআন বলছে সুরায় বাকারার একশো আটাত্তর নম্বর আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা হে ইমানদারগণ কুতিবা আলাইকুমুল কিসাস তোমাদের উপরে কিসাসকে ফরজ করা হয়েছে কিসাস কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে তাকেও হত্যা করা যাবে এমনি শরীয়তে হত্যা করা যায় তার কারণে কয় কারণে চার কারণে একজন মানুষকে মারা যায় এক নম্বর কারণ সে যদি কাউকে হত্যা করে তো ইসলাম মানে ওকে হত্যা করো দুই নম্বর বিষয় হলো কেউ যদি কোন মহিলা বিবাহিত মহিলা বা পুরুষ জেনা করে ব্যবচারে লিপ্ত হয় তাকে জন্য হত্যা করা হবে তৃতীয় হলো যদি কোনো ব্যক্তি মোরতাদ হয়ে যায় ইসলাম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করে তাকেও পতল করা হবে একটা আছে এই তিনটা হলো আরো একটা আছে চারটে কারণে মোট একজন মানুষকে হত্যা করা যায় এর বাইরে ইসলাম হত্যা করতে বলে না ফাসাদ যদি সৃষ্টি করে ফাসাদ তার মানে ফাসাদ বলতে আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বিধান অমান্য করে এবং সে এর বিরুদ্ধে যদি শিরিক ছড়ায় তো সেখানে কিছু সত্য ছড়ায় আছে এই ধরনের কিছু বিষয় আছে এই বিষয়গুলো ছাড়া কোনো মানুষকে হত্যা করা যায় না কোরআনে বলা আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস কুতিবা আলাইকুম তোমাদের উপরে ফরজ করা হয়েছে কিসাসকে কিসাস হত্যার বিনিময়ে হত্যা করাকে ফিল কাতলা কেউ যদি কাউকে হত্যা করে হত্যার ক্ষেত্রে কেসাসকে ফরজ করা হয়েছে সুরায় বাকারার একশো উনাশি নম্বর আয়াতে আরেকটু ব্যাখ্যা দিয়ে বলেছেন আল্লাহ তাআলা এর পরবর্তী আয়াতে ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব তোমাদের জন্য কেসাসের মধ্যে রয়েছে বিশাল জীবন হায়াতুন জীবন রয়েছে ফিল কেসাসে কেসাসের মধ্যে কেসাস হত্যার বিনিময় হত্যা এই বিধান যদি তোমরা বাস্তবায়ন করো তাহলে তোমাদের এর মধ্যে জীবন রয়েছে তোমাদের বেঁচে থাকা রয়েছে জীবন রইল কেমন একটা লোক হত্যা করে মারা গেল সে তাফসিরিনাকে আল্লাহ রসুল সাল্লাম ব্যাখ্যা দিয়েছেন একজন মানুষকে যখন কেউ হত্যা করে সে জানে যে আমাকে হত্যা করা হবে তখন সে হত্যাই করবে না আর যদি জানে যে কোনো ফাঁক ফকর দিয়ে বের হয়ে আসা যাবে তাহলেই সে হত্যা করার জন্য চক্রান্ত করবে আর নিশ্চিত যদি জানে আমি যদি হত্যা করি তাহলে যে কোনো ভাবে আমাকে হত্যা করা হবে কোনো রক্ষা করার অধিকার কারণেই তাহলে সেই কারণ হত্যা করবে আল্লাহ তালা সেজন্যই বলেছেন তাহলে হত্যাকারীও বাঁচলো আর একজন লোককে হত্যা করতো সেও বাঁচলো এই জন্য আল্লাহ তালা বলেছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব তোমাদের জন্য কেসাসের মধ্যে রয়েছে জীবন যদি তোমরা বুঝো হে জ্ঞানী বিজ্ঞানীগণ কোরআন বোকাদের জন্য না বোকা মানুষ দ্বারা তারা একটা শুনে কোরআনের বিরুদ্ধে লাগে আল্লাহ তালা বলছেন ইয়া উলিল আলবাব হে জ্ঞানী লোকেরা লাল্লাকুম তাত্তাকুন যদি তোমরা বুঝো তাহলে তোমাদের জন্য বলা হচ্ছে যে এই কেসাতের মধ্যে রয়েছে তোমাদের জীবন তোমাদের জীবনের নিরাপত্তা কারণ একজন হত্যাকারী যত বড় সাহসী যাই হোক যখন সে জানবে যে তাকেও হত্যা করা হবে তখন সে হত্যার উদ্যতই হবে না এবারে কেউ যদি কারো চোখ উঠে পড়ে কেউ হত্যা করলো না অন্য কিছু করলো আল্লাহ তা দেখেন কত সুন্দর বলেছেন সুরা মায়াদার পঁয়তাল্লিশ নম্বর আয়াতে وكتبنا عليهم أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص وكتبنا عليهم এবং তাদের উপরে এটাও আমি ফরজ করেছি ইন্নান নাফসা বিন নাফসে কোন ব্যক্তি যদি কাউকে হত্যা করে জানের বিনিময়ে চান ফলে আইন আবিল আইনে কেউ যদি কারো চক্ষু উপরে ফেলে তাহলে তারও চক্ষু উপরে ফেলতে হবে ওয়াল আনফাবিল আন কেউ যদি কারো নাক কেটে ফেলে তার নাক কেটে ফেলতে হবে ওয়াল আবিল উজুন কেউ যদি কারো কান কেটে ফেলে তার কান কেটে ফেলতে হবে অসিন্না সিন্নে কেউ যদি কারো দাঁত ভাঙ্গে দাঁত ভেঙে দাও ওয়াল জুরু হা কেসাস এইরকম ভাবে যে যতটুকু ক্ষতি করবে জখম করবে আর অতটুকু তাকে শাস্তি দিতে হবে সুরা মায়াতার পঁয়তাল্লিশটা বলাতে বলা হয়েছে এইভাবে ইসলাম মানুষের দান হাত পা চোখ কান নাক ইত্যাদি উল্লেখ করে করে উল্লেখ করেছে এইগুলো যদি কোনো ব্যক্তি কারো ক্ষতি করে তার এই শাস্তি হবে এবারে মালের হেফাজত করা মাল মানুষের একটা মূল্যবান জিনিস সম্পদের জন্যই মানুষ মারামারি করে আল্লাহ রাব্বুল আলমিনও বলেছেন মালটাকে খায়ের যেমন সুরা জুমার শেষে আছে ফাইদা কুদিয়াতি সালাতু যখন তোমরা সালাত থেকে অবসর হলে ফান্তাশিরু ফিল আরদে জমিনে ছড়িয়ে পড়ো অবতাহু মিন ফাদলিল্লাহি আল্লাহর ফজল আল্লাহর অনুগ্রহ তোমরা অন্বেষণ করো এইখানে ফজলুল্লাহ মানে হচ্ছে আল্লাহর নেয়ামত মানে রিজিক তাহলে অর্থ সম্পদকে আল্লাহ তালা তার অনুগ্রহ বলেছেন এটা প্রশংসাই করেছেন এই মাল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলমী হেফাজতের গুরুত্ব দিয়েছেন একজনে কামাই করে কষ্ট করবে আর তুমি ফাও নিয়ে যাবে এই সুযোগ তোমাকে দেওয়া হবে না তুমি চুরি করবে এই সুযোগ তোমাকে দেওয়া হবে না আল্লাহ রাব্বুল আলমী সেজন্য চোরের হাত কাটার বিধান দিয়েছেন আর সারে কুয়া সারে পাতু ফাত্তাহু আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ চোর চাই পুরুষ হোক চাই নারী হোক যদি তারা চুরি করে সপ্তাহ দিয়া আইদিয়াহুমা ওদের হাত দুটো কেটে ফেলো হাত কেটে ফেলো অবশ্যই একসাথে দুইটা না হাত কাটার ইয়াতে প্রথম ডান হাত পরে চুরি করলে বাম হাত এভাবে নিয়ম আছে সপ্তাহ দিয়া আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা তারা যে অন্যায় করেছে সেই অন্যায়ের শাস্তি স্বরূপ আল্লাহ প্রদত্ত শাস্তি এটা আমাদের বিচারকদেরকে জিজ্ঞেস করেন আইনজীবীদেরকে এটা বর্বর আইন আল্লাহ রব্বুর আলমী আইন দিয়েছেন মালের নিরাপত্তার জন্য যদি সত্যিকার অর্থে এই চোরের হাত কাটার বিধান থাকে তার চুরি থাকবে দেশে যান না সোনার মদিনায় এই সোনার বাংলা সোনার মদিনা তুলনা করেন যারা গেছেন তারা দেখেন আদান হয়ে গেছে সোনার মদিনার স্বর্ণের দোকান পর্যন্ত খোলা একটা কালো পর্দা ফেলে চলে গেছে নামাজ পড়তে কেউ চুরি করবে আর বাংলাদেশে সোনার বাংলার সোনার মস্তিরি আসেন না মস্তিরি আসলেও জুতা নিয়ে চিন্তা থাকে কোন জায়গায় লাগবে আমাদের এই বছর জুতা নিয়ে গন্ডগোল লাগে কোন জায়গায় বাক্স রাখবো কারণ মসজিদের ভিতরেও জুতার বাক্সে জুতা রেখে তারপরও ঠিক রাখা যায় না আল্লাহ রব্বুল আলমী সেজন্য এই আইন দিয়েছেন যে আইন কারো মাফ করার অধিকার নেই আমি কিসা শুনিয়েছিলাম আল্লাহ নবী সাল্লাম মক্কা বিজয় করার তিন দিনের মাথায় কোরাইশ বংশের এক নারী ফাতেমা নাম সে চুরি করে ফেলছে সকলের বুঝতে আর বাকি নাই যে এই চুরিতে হাত কাটা কেউ রক্ষা করতে পারবে না সবাই বুঝে এসে গেছে আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লামের কাছে ওরা বলতে চায় যে কোরআশ বংশের মেয়ে উচ্চ বংশের মেয়ে হাত কাটলে পরে বদনাম হয়ে যাবে গোটা বংশের বদনাম আপনিও তো ওই বংশেরই লোক আপনার বদনাম হবে কি সুন্দর কৌশল বোখারি শরীফ মুসলিম সারাদিসতে পড়বেন এই যারা আইনের ব্যাপারে দুর্বলতা দেখায় আবার বলে বর্বর আইন এই লোকগুলো মুসলমানদের সঙ্গে সঙ্গে চাপে রয়ে যাচ্ছে আল্লাহর কোন আইনকে কোনো ব্যক্তি অস্বীকার করে অবজ্ঞা করে উপহাস করে সে মুসলমান থাকে না এটা সমস্ত এজমা ওলামায় কিন্তু একমত একজন লোক যদি রোজা না রাখে তাকে আমরা কাফের বলি না যে ফরজ মানে সবকিছু মানে কিন্তু যদি একজন লোক বলে রোজা রাখে পাইলেটা কি রোজা রাখে বাদুরে রোজা রাখা দরকারটা কি সেই ব্যক্তি মুসলমান না কাফের সমস্ত ওলামায় কেরামদের ঐক্যমত কাফের যদি কেউ বলে কাফের কিনা সে জানে না আসলে বক্তা সে জানে না আর না জানা স্বাভাবিক আমি এটা প্রায় বলি আমাদের দেশের মানুষ উজুবঙ্গের কারণ মুখস্থ করে নামাজ ভঙ্গের কারণে কিছুটা জানে রোজা ভঙ্গের কারণে কিছুটা জানে ইমান ভঙ্গের কারণ কি জিজ্ঞেস করে বলতে পারবে এখন যদি কোনো ইমাম না জানে সেই দোষ কি আমার সমস্ত কেন এখানে যে পুরাণ এবং হাদিস দ্বারা স্পষ্ট বর্ণিত কোন বিধানকে যদি অস্বীকার করে পালন না করে বলছি না পালন করে না অলসতার কারণে কিন্তু সে বিশ্বাস করে ফরজ মানে সে সম্পর্কে কাছে বলা হয়নি কিন্তু যদি কোনো ব্যক্তি অস্বীকার করে উপহাস করে মজাক করে সেই ব্যক্তি সর্বসম্মতি করবে কাঁপে এই জন্য সাবধান কে কি বলল কোন নাস্তিকার মোরতাদ কোরআন বুঝলো না সে বললো কেন আইন দিন আল্লাহ রাবুল আলমিন আল্লাহ রাবুল আলমে আইন দিয়েছেন বুঝে শুনে দিয়েছেন মানুষের মালের নিরাপত্তার জন্য একজন কষ্ট করে পয়সা কামাই করবে আর তুমি চুরি করে নিয়ে যাবে চাঁদাবাদ চাঁদাবাজের শাস্তি আছে কোরআন শিখবে ইন্নামা ইউহার জাযাউল্লাযীনা ইউহারিবুন আল্লাহ ওয়া রাসূলাহু আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু যারা সন্ত্রাসী করে ওদের হয়তো হাত কাটুন নালে পাও কাটো নালে ওদের হত্যা করো নালে মানে শাস্তি অনুযায়ী অন্যায় অনুযায়ী শাস্তি কোরআন স্পষ্ট আছে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন চোরের আইন ঘোষণা করলেন আল্লাহ রসুলের কাছে কে বলবে গিয়া বলার জন্য আল্লাহর রসুলের পালক পুত্র জায়েদ তার পুত্র ছিল উসামা তাকে সবাই নির্বাচন করলো যে সে নাতি আল্লাহ নবীর আদরের নাতি তাকে দিয়ে বলানো যাবে আল্লাহ নবীর কাছে গিয়ে বলবে বললেই তো হয়ে যাবে বলাটাই মুশকিল কি সুন্দর তাদের আশা উসামাকে বলল যে এরকম তুমি আল্লাহ নবীর কানে এই কথাটা পৌঁছাইবা যে এরকম যে চুরি করেছে একটা মহিলা বিচার আসবে ওটা কোরাইশ বংশের মহিলা হাত কাটলে পরে কোরাইশের বদনাম হবে আপনার বংশ কোরাইশ বংশ উনি বললেন যে কত কথাই না বলি এটাই বলবো অসুবিধা কি আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন মুসলিম হাদিস দেবেন খুলে আল্লাহ রসুল সাল্লামের চেহারা লাল হয়ে গেল এহমার চোখ দুটো লাল হয়ে গেল কথা বহু আল্লাহ নবীর রাগ খুব কঠোর হয়ে গেল এবং বললেন আত্মাসফি হদুদিল্লাহ ওসামা এ ওসামা তুমি আল্লাহর হদুদ আল্লাহর দেওয়া শাস্তির ক্ষেত্রে সুপারিশ করছো জেনে রাখো অল্লাহে ইন্না ফাতেমাতা বেনতে মোহাম্মদ সারাকাত কোরাইশ বংশে মেয়ে ফাতেমা নয় আল্লাহর নবী মোহাম্মদের মেয়ে সাল্লাহ আলাইসালাম যদি মোহাম্মদের মেয়ে ফাতেমা চুরি করতো আল্লাহর হুদুদ কায়েম করতে গিয়ে আল্লাহর বিধান বাস্তবায়ন করতে গিয়ে আমি সে আমার কলিজার টুকরামে ফাতেমা হাতু কেটে ফেলতাম কারণ মাপ অধিকার আছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আইন দিয়েছেন চোরের হাত কেটে ফেলো মালের নিরাপত্তার জন্য কোরআনে এতিম গরিব অসহায় এই সব মানুষের অধিকারের জন্য মানুষ কথা বলে কথা পর্যন্তই শেষ করে কোন রূপরেখা কোন পরিকল্পনা তাদের হাতে নেই কোরআন পরিকল্পনা দিয়েছে অফি মাহরুম ধনীদের মালের মধ্যে বঞ্চিত প্রার্থী গরিব অসহায় মানুষদের অধিকার রয়েছে অধিকার কোন অনুগ্রহ নয় আমি জাকাতের বয়ান দাস রমজানের কথা বলে থাকি রমজান আসলেই একদল মানুষ কিছু মিল কারখানার মালিক পাতলা সুতা দিয়ে রং কাতা দিয়ে তারা কিছু শাড়ি তৈরি করে দেয় জাকাতের শাড়ি আর এইগুলো যারা দেয় তারাও মাসাল্লাহ দিন তারিখ নির্ধারণ করে দেয় তারা লোক মারা যায় এটা কোন অনুগ্রহ অধিকার কোরআনে স্পষ্ট বলা আছে অফি আমার হকুল মাহরুম ধনীদের মালের মধ্যে বঞ্চিত প্রার্থীদের অধিকার রয়েছে অধিকার এই জন্যই তো গরিবরা দলদার ইসলাম সায়াপাল এসেছিল যখন শুনলো অধিকার হ্যাঁ অধিকার আমাদের এতদিন পর্যন্ত ওরা জুলুম করেছে শোষণ করেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন ইসলামের সায়াতলে আসা অধিকার আদায় করা হবে এবং ঠিকই অধিকার আদায় করা হয়েছিল জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যেমন চালু হলো গোটা হেজাবের জমিনে একজন গরিব পাওয়া যায় না জাকাত দেওয়ার মতো এতিমের মালদের সম্পর্কে বলেছে এতিমের অধিকার ওয়ালা তাকরাবু মাল আল ইয়াতিম ইল্লা বিল্লাতি আহসান সূরা 152 নম্বর আয়াত ওয়ালা তাকরাবু মাল আল ইয়াতিম তোমরা মালের ধারে কাছে যেও না বলে ধারে কাছে যেও না তাহলে তো ওদের দেখাশোনা করবে কি ইল্লা বিল্লাতি হি আহসান হ্যাঁ উত্তম পদ্ধতিতে তুমি তার মালের দেখাশোনা করো ভালোভাবে ব্যবহার করো এমনকি দেখাশোনা করতে গিয়ে তোমার কিছু খেতে হয় প্রয়োজন মতো খেতে পারো এতিমের হেফাজত করতে গিয়ে লালন পালন করতে গিয়ে তোমার নিজের কোনো মাল নেই তার সেখানেও কোরআন বলছে তুমি তার তা খেতে পারো কিন্তু খবরদার এতিমের মাল যেন অন্যায় হয় তুমি না খাও কোরআন আরো বলছে সুরায় নেশা এর দশ নম্বরটা আছে ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা নিশ্চয় যারা এতিমের মাল অন্যায় অবৈধভাবে খায় ইন্নামাই আকুলুনা ফি নারা ওরা ওদের পেটে খাবার খাচ্ছে না জাহান নামের আগুন দিয়ে পরিপূর্ণ করছে অচিরে তাদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে সুরাই নেসা দশ নম্বর আয়াত এবারে মাল হেফাজত করার জন্য কত লাইনে আলাদা আওয়াজ কথা শুনুন এবারে কিছু লোকে মানুষের মাল খায় ধর্মীয় পন্থায় পীর সাপ গায়ে কি ওয়াজ করতে গেলে আমার কাছে সামনে হাজির আছে লোক পীর সাহ বয়ান দিচ্ছেন মা বাবার কাছে আর পীরের কাছে গেলে কিছু হাতিয়ে তো বানিয়ে আসতে হয় কারণ মানে ওরা তারা গরিব মানুষ আমার মুসল্লি যায় কোনো হাতিয়ে নিয়ে যায় না দেখা দেখা তার হুজুর দোয়া আনতে যায় কিন্তু কোনো সময় পয়সা নিয়ে যায় না বিশ্বের ঝামেলা পয়সা তারা লাভ আছে কিছু আমার তো পয়সা দরকার সেই জন্য তারা খবর দিল যে মা বাবার কাছে যেতে আর পীরের কাছে গেলে পরে কিছু হাতিয়ে নিয়ে যেতে হয় মা বাবা তো ঠিক আছে কিন্তু ভালো কথা ফিরে গেছে কোন কিতাবে আছে আল্লাহ তারা দেখেন কত সুন্দর বলেছেন আমার বানানো কথা না করেন আয়াত ঝগড়া করলে আল্লাহর সাথে কি করেন সৌরায় চৌত্রিশ নম্বর আয়াত শুনুন ভালো করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ ইন্না কাসীরাম মিনাল আহবার জেনে রাখো অনেক আহবার আহবার মানে বড় বিজ্ঞ আলেম ওয়ার রুহবান এবং যারা অত বড় আলেম না কিন্তু দরবেশ পীর বুজুর্গ রুহবান খ্রিস্টান এবং এহুদির মধ্যে দুই শ্রেণীর লোক ছিল এক শ্রেণীর লোক হল আহবার বড় বড় বিজ্ঞ আলেম আর এক শ্রেণীর লোক ছিল আলেম না কিন্তু তারা পীর হয়ে বসেছিল অলি আল্লাহ নাম দিয়ে আল্লাহ তারা উল্লেখ করে বলছেন ইন্না কাতির আমিনাল আহবারে জেনে রাখো অনেক বড় বড় বিজ্ঞ আলেমেরা আহবারেরা ওয়ার রহমান এবং রাহেবরা বৈরাগী দুনিয়া ত্যাগী বুজুর্গ অনেকেই তারা লাইয়াকুলুনা খায় অবশ্যই খায় আমওয়ারান্নাস মানুষের মাল বিল বাতিল অবৈধভাবে অন্যায় ভাবে তারা মাল খায় কেমনে খায় ওই যে হাতিয়া তো বাপের কাছে নিয়ে আসে এটা জরুরি আমি দিন শিখতে হবে তাকে হাতিয়া দিতে হবে কি জন্য যে গরিব হয় উস্তাদ তাকে আপনি সাহায্য করেন অসুবিধা নেই আমি তার নাই মিস করছি না গরিব অসহায় মানুষ আমি তার থেকে উপকৃত তাকে হাতিয়ে দেবো হাতিয়ে দেওয়া না যায় না কিন্তু যে বেচারা দিচ্ছে সেই বেচারা গরিব আর তোমার তো মার্কেট আছে একটা দুইটা ঢাকা হাউজিং এর মালিক তুমি বড় বড় কোম্পানির মালিক বড় বড় অট্টালিকার মালিক আল্লাহ নবী কয়টা অট্টালিকা করেছিলেন কয়টা হাউজিং কিনেছিলেন আর কয়টা কোম্পানির মালিক ছিলেন আল্লাহ তারা বলছেন এরা অন্যায় অবৈধভাবে বাতিল পন্থায় মানুষের মাল খায় এবং আল্লাহর রাস্তা থেকে তারা মানুষকে বাধা প্রদান করে একজন লোক যখন আল্লাহ রাস্তা চলতে চায় আল্লাহকে ডাকতে চায় সেখানে আর তুমি অশিক্ষিত তুমি মিসকিন তুমি পাবি আল্লাহকে ডাকলে পাইবে না পীরের মাধ্যমে ডাকতে হবে এবং আমি বহুবার করেছি এই যে মাধ্যম আমি বারবার বলেছি ইয়া কানা আবুধু আমরা তোমার মাধ্যমে করি নামাজ দাঁড়িয়ে বলি মাধ্যমে না বলে সরাসরি বলি সরাসরি বলা হচ্ছে হজে গেলে লাভবাহিক আল্লাহ লাভবাহিক সরাসরি না ভাইয়ের মাধ্যমে আর এখানে পীরের দিকে কলম মোতাবাজ্য করতে হবে যেখানে যেখানে একই কথা কলম মোতাবাজ্য করায় আমিও বলি ভালোভাবেই আমি আমার কলমের দিকে মোতাবাজ্য আমার কলম বিশ্বাস হুজুরের কলমের দিকে মোতাবাজ্য বিশ্বাস হুজুর তার পীরের দিকে এই সিলসিলা যত পীর মাসায় সব হইয়া তারপরে নবীর দিকে মোতাবাজ্য তারপর আল্লাহর দিকে মোতাবাজ্য আচ্ছা আপনি যে পীর দিয়ে কলম মতো অর্জ করলেন ওই পিসাবের কলম যে সত্যিকার অর্থে আল্লাহর দিকে অর্জ কোনো গ্যারান্টি দেওয়া যাবে আপনি ভালো ধারণা করতে পারেন ঠিক আছে কিন্তু গ্যারান্টি দেওয়ার অধিকার আপনার নেই অন্তরে খবর জানে কে আপনি যখন কলম মতো অর্জ করলেন সেই সময় হুজুর কেবলা পায়খানায় বসে আছে হুজুর কেবলার কলম কোন দিকে অথবা হুজুর কেবলা আপনি যখন কলম অর্জ করেন সে সময় তার স্ত্রী নিয়ে মশগুল আছে তাহলে হবে কি অর্থ দ্বারা এই আমি আমার কলমের দিকে মতো অর্জ আমার কলম হুজুর কেবলার কলমের দিকে মতো অর্জ হুজুর কেবলার কলম পায়খানার দিকে মতো অর্জ আমার কলম পায়খানা চলে গেছে আর নইলে কোন জায়গায় যাও তো বুঝিনি আমি আমার কলমের দিকে মতো অর্জ আমার কলম হুজুর কেবলার কলমের দিকে মতো আচ্ছ হুজুর কেবলার কলম তাই স্ত্রীর দিকে মতো অর্জ আমার কলম কোন দিক যাবে পরিষ্কার সেই এগুলো আল্লাহ রব্বুল আলমী যত এবাদত দিয়েছেন কোন এবাদতের মধ্যে এই কথা আছে নাকি নামাজের সবচেয়ে বড় এবাদতটি নামাজ নামাজের মধ্যে আছে নাকি নামাজ দ্বারাই বলো আমি আমার কলমত অজ্জু আমার কল হুজুর কেবল কলমত অজ্জু তারপর আল্লাহ মতো অজ্জু এখানে পরিষ্কার বলা হচ্ছে ইয়া কানা আবুদু বা ইয়া কানা আস্তাইন আমি আল্লাহর ইবাদত করি তোমার করি তোমার কাছে সাহায্য চাই ডাইরেক্ট আমার মাধ্যমে আল্লাহ বলেন করিবে স্পষ্ট একটা জীবন রাখুন আমাকে ডাক তুমি তাকে সারা দিব ডাইরেক্ট আমার মাধ্যমে একটা জীবন আমাকে ডাক তুমি তাকে সারা দিব সরাসরি বলা হচ্ছে আল্লাহ তারা আর কত ব্যাখ্যা দিবেন আল্লাহ তারা ব্যাখ্যা দিবেন এই আমরা এই কাম করবেন আল্লাহ তারা জানা ছিল আল্লাহ তারা বলছেন দূরে না আমি কাছে আমি বান্দার গর্দানের শাহরের চোখ আছে কত কাছে ওইদা তাআলাকা আননি কোন আয়াত শুরু করো কোন হাদিসে বলছি আমি হাদিস বলে তুমি দুর্বলতা আছে ওনার জাল হাদিস বলে দূর দুর্দোষ নাই আর সহি হাদিস যখন ওনাদের খেলাফ দেয় তখন দুর্বল আছে এই জন্য কোরআনে আয়াত বলতেছি ওয়াইদা তালাকা এবাদি আননি যখন আপনাকে লোকেরা জিজ্ঞেস করবে আমার সম্পর্কে ফাইন্নি করি আমি বান্দার কাছে আছি উজিব উদ্দাহতা তাহানি বান্দা যখনই আমাকে ডাকে সঙ্গে সাথে দেখা দিই ইদা তাহানি এখানে যখন ডাকে আমি সারা দেই যখন ডাকে কারণ এইভাবে বলা আছে উজিব উদ্দাহতা তাই এটা আগে আনছে তার মানে বলা উচিত ছিল এরকম বান্দা যখন ডাক দেয় আমি তখন ডাকে সারা দিই এরকম বলেন নাই আল্লাহ তারা বলছেন আমি ডাকে সারা দেই যখন সে ডাকে শর্তটা পড়ে গেছে কেন তার মানে হচ্ছে যেন আমি বান্দা ডাক দেওয়ার আগেই আমি ডাক দেওয়ার জন্য তৈরি তৈরি থাকি সেই জন্য এইভাবে বলে তার লেখে কথা অজীব উদাহরণ দাঁড়াই আমি করি আমাকে যে ডাকে তার ডাকে সারা দেই ইজা দাঁড়ানি যখনই সে ডাক দেয় কোনো দেরি হয় না আর সেইখানে আপনারা ছোটবেলা মুখস্থ করেছেন ইন্নি হচ্ছে জানাবাজের দোয়া ছোটকালে কত কিছু মুখস্থ করেছি একশো তিরিশ ফরজ কি কি জানেছিল চার কুর্সিতে চার ফরজ আমি এই চার কুর্সিতে চার ফরজ কি খুঁজেই পাই না মোটে যে হুজুর মুখ তাকে জিজ্ঞেস করে সেও জানে না অত মুখস্থ করা একশো তিরিশ ফরজ চার কুর্সি চার ফরজ চার মাধ্যমে চার ফরজ তিরিশ হাজার তিরিশ ফরজ আর কি কি যাচ্ছে না পরে আমি তালাশ করলাম যেটা জানতেই হবে কি পরে দেখলাম চার কুর্সি মানে হলো আল্লাহ রসুলের নাম তার বাবার নাম তার দাদার নাম তার পর দাদার নাম এই চারটি হলো চার কুর্সি তারা জানা ফরজ কোনো কিতাবে আছে এগুলো মুখস্থ করেছে আমাদেরকে এখনো মুখস্থ করায় এই যে বাংলাদেশের হাজার হাজার নুরানি মাদ্রাসা মুখস্থ করায় দশ দিকে ফিরিয়া ইস্তেঞ্জা করা নিষেধ কেবলার দিকে মুখ করিয়া কেবলা পিট করে ঠিক আছে এটা এটা ঠিক আছে কেবলা দিয়ে মুখ করে ইস্তেঞ্জা করা যাবে না পিট করে ইস্তেঞ্জা করা যাবে না ঠিক আছে এটা এরপরে মুখস্থ করে কি চন্দ্র ও সূর্য দিকে মুখ করিয়া কোন কেতাব আছে এটা ফিকার কেতাব আছে চন্দ্র পূজারী সূর্য পূজারী এই সমস্ত বানাইছিল চন্দ্র সূর্য ইসলামের কোন তাদের জিনিস নাকি চন্দ্র সূর্য থেকে মুখ করিয়ে পেশাব পায়খানা করা যাবে না কি তার আছে হাদিসে আছে কোনো আয়াত করবে আয়াত আছে এগুলো মুখস্ত করা এখনো আর দেখবেন যে মাসালা প্রধান শুনি করবে যত ফেলে যাই প্রায় জায়গায় এগুলো শুনি এই যে বিষয়গুলো ছোটবেলায় মুখস্ত করেছি আর সময় নষ্ট করেছি এখনো নষ্ট করা হচ্ছে যাই হোক যায় না আমাদের দোয়া না ওটা খুব গুরুত্বপূর্ণ একটা আয়াত ওটার স্থান হলো আসলে তাকবির তাহিলার পরে আমাদের যে পড়ি সেইখানে ওই দোয়াটাও আছে ইন্নি ওয়াজ্জাহাতু আমি আমার চেহারা মতো অজ্জ করছি কার দিকে না করে খাজা বাবার দিকে কোনো পীর বাবার দিকে লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা সেই মহান সত্য মহান জাতের দিকে যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন তার দিকে কি সুন্দর কথা সরাসরি বলেন আল্লাহর দিকে বলছেন ওই জাতের দিকে যিনি আসমান এবং জমিন সবকিছু যিনি পরিচালনা তার দিকে তাই আমাকেও পরিচালন তিনি হানিফান একনিষ্ঠ ভাবে এরপরে আবার বলা হচ্ছে অমান আমিনাও মুশরিকিন আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নেই এই কথা কেন বলতে হলো বলতে হলো এই জন্য যে আল্লাহর দিকে ফিরে আবার মুশরিক ওই যে বললাম ফিরছে আল্লাহর দিকে মায়া মাধ্যম লাগাই দিল আল্লাহ তারা সেজন্য বলছেন ওয়া সুদ্দুন আন সাবিলিল্লাহ অনেক পণ্ডিত বিজ্ঞ বড় বড় আলেম এবং দরবেশ পীর বুজুর্গ লাইয়া কুনুনা মাওলান নাস বিল বাতিল এরা ভাবে তোমাদের সম্পদ খায় সম্পদের পাহাড় করে ওয়া সুদ্দুন আন সাবিলিল্লাহি এবং আল্লাহর রাস্তা থেকে মানুষকে বাধা প্রদান করে আল্লাহ তাহলে এবার বলছেন এইরকম অবৈধভাবে যারা টাকা পয়সা জমা করো অল্লাদিয়া এক নিজনা জাহাবাল ফিদ্দা ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ওদেরকে সুসংবাদ দাও কষ্টদায়ক শাস্তি সুসংবাদ কষ্টের আবার সুসংবাদ নাই শাস্তি সুসংবাদ নাই মজা করে আল্লাহ যেমন বাচ্চাদের বলে যে পা মজা পাবি পিটতে বল মজা পাবি পিটেলি মজা হয় নাকি আল্লাহ তারা মজা করে বলছেন ফাবাশশিরহুম আদাবিন আলিম সুরায় তবার চৌত্রিশ নম্বর আয়াত আমি বলছিলাম ভিন্ন প্রসঙ্গে যে আলোচনা হচ্ছিল নিরাপত্তা অধিকার এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলমিন কোরআনে বহু আয়াত বলেছেন একে অপরের মাল খাওয়া বোকাদের হাতে মাল দেওয়া নিষেধ হাদিসে পরশুরা হাদিসা হ্যাঁ? সুরা নিসা পাঁচ নম্বর আয়াত ولا تؤتوا السفهاء أموالكم التي جعل الله لكم ওয়ারজুকুহুম ফিহা ওয়াকসুহুম ওয়া কুলু লাহুম কওলাম মারুফা হাতে তোমরা মাল দিও না যে মাল আল্লাহ তালা তোমাদের হাতে দিয়েছেন তোমাদের দায়িত্বে দিয়েছেন সেই মাল দেখাশোনার দায়িত্ব আল্লাহ তারা তোমাদের অর্পণ করেছেন এইগুলো বোকাদের হাতে দিও না কারণ সে মালের মূল্য বুঝরা নষ্ট করবে তার খাওয়ন ভরণ পোষণ কাপড় চোপড় দিতে থাকো কিন্তু অকুল রহম কলাম মারুফ তাকে ভালো করে বুঝে শুনে ভালোভাবে কথা বলো তার হাতে মাল দিও না সোরা নেশার পাঁচ নম্বর আয়াত এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলমিন সম্পদ হেফাজতের জন্যই নিরাপের আয়াত নাজির করেছেন সম্পদ হেফাজত করার জন্যই কোরআনের সবচেয়ে বড় আয়াত একেবারে এক পৃষ্ঠাভাবে একটা আয়াত সুরা বাকারা দুশো বিরাশি নম্বর আয়াত লেনদেন সম্পর্কে লেনদেন সম্পর্কে আজকাল তো মাসাল্লাহ এই বুজুর্গ সব ঠিক পদা লেনদেন করলে পারে টাকা পয়সা হাতে গেলে দেখা যায় মাসাল্লাহ আর কি থাকে না তখন বুজুর্গ ঠিক পাওয়া যায় এর ভুরি ভুরি নজির আমাদের কাছেও আছে আমি সেগুলো বলতে চাই না কোরআনে পরিষ্কার বলা শুরু হয়েছে এখান দিয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাদা ইয়ান ইলা দাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবুহু এইখান থেকে শুরু করে পুরা এক পৃষ্ঠাব্যাপী একটা আয়াত কি সম্পর্কে এই লেনদেন সম্পর্কে লেনদেন সম্পর্কে ভালো করে বুঝে রাখবেন এই লেনদেন দিয়ে পরীক্ষা করা যায় কোন বুজুর্গ কি অবস্থা কার কি হালত তাবিজ দেখতে গেলে পাঁচশো পাঁচ টাকা এক টাকা লাগবে বাটার রেট আর কি এরপরে আরো কত কিছু আছে আল্লাহ তারা সেটাই বলেছেন যে তোমাদের অনেক পীর বুজুর্গ অনেক আল্লাহর অলি নাম দিয়ে তোমাদের মাল অবৈধভাবে খায় এবং তারা আল্লাহর রাস্তা থেকে তোমাদেরকে বাধা দেয় এটা কি আমার কথা না কোনো কথা কোরআনের আয়াত সুরা তবার চৌত্রিশ নম্বরের কথা বলেছি আমি মনে রাখবেন এগুলো এরপরে অধিকার সবচেয়ে বড় যে এখন অধিকার মানব অধিকারের মধ্যে ঢুকায় মেয়ে লোকের অধিকার মেয়ে লোকদের অধিকার নিয়ে যদি আমি কথা বলতে চাই কয়েক জমা লাগবে ইনশাল্লাহ বলবো কারণ এটা একটা অস্ত্র বর্তমানে আমি এটাকে বলি ওই যে শিয়াল মুরগির খোপের কাছে গিয়ে বলে মুরগি তুই এখানে আটকে আছো সামনে কত সুন্দর আবহাওয়া কত সুন্দর টানা পানি আয় বের হয়ে আস শিয়াল আর খালাসে যুক্তি করে এই কাম শুরু করলো কি জন্য ওর ক্ষুদায় পেয়েছে খেতে হবে ঠিক তেমনি ভাবে একদল ইবলিস যাদের দেশে মা বোন বলতে কিছু নেই রাস্তাঘাটে যারা জেনার বিচারে লিপ্ত হয় হায়া লজ্জা বলতে কিছু নেই ওরা দেখলো বাংলাদেশে এসে যে এখানে মেয়েরা পর্দা করে এখানে মেয়েরা রাস্তাঘাটে তারা লজ্জা করে চলে পর্দা করে চলে কাপড় চোপড় শরীরে আছে উলঙ্গ পরে নাই দেখায় পরে নাই এদের নষ্ট করা যায় কেমনে এই জন্য স্লোগান তৈরি করলো মেয়ে তো অধিকার নেই আমি আলোচনা আগামী জমাতে এটা বিস্তারিত আলোচনা হবে আল্লাহ রসুল সাল্লাম যেই সময় তিনি আগমন করেছেন সেই সময় মেয়ে লোকদের অধিকার তৈরি কথা মেয়ে লোকদের মানুষ মনে করা হতো না বড় বড় সেমিনার বসত পৃথিবীতে যে মেয়ে লোকেরা আসলে মানুষ কিনা ওরা গবেষণা করছে যে মানুষের শরীরের জন্য যে কাঠামো দরকার যা কিছু দরকার সেটা নাই অনেক ক্ষেত্রে দুর্বল তারা সেজন্য এখন তোমার বড় বড় সেমিনার হচ্ছে বাংলাদেশে যে মেয়ে লোকরা পুরুষের থেকে কোন কোন ক্ষেত্রে দুর্বল সেটা পূরণ করা যাবে আমাকে একজনে বলাবার আমি বললাম যে এক জায়গায় দুর্বল আছে মেয়ে লোকে বাচ্চা গ্রহণ করে মেয়েদের ভিতরে এইটাই কারণে পুরুষকে দেওয়া যায় সেই চিন্তা করা আগে যে কন্ট্রাক্ট করতে হবে যে এক বাচ্চা একটা বাচ্চা পুরুষ নেবে আর একটা বাচ্চাকে নেবে মহিলা নেবে এইটা আগে সমাধান করো তারপরে সমানভাবে চেষ্টা করবা কি করা যায় কোন দুর্বল কি করা যায় আমাদের কষ্ট লাগে গ্রামগঞ্জে গেলে দেখি রাস্তায় মাটি কেটে কারা মেয়ে লোকেরা মেয়ের অধিকার দিয়ে দিচ্ছে অধিকার ইসলাম এটা বলে নাকি রাস্তায় বেরোকের কাজ করে দেখেন না গ্রামগঞ্জে গেলে দেখবেন ভারী ভারী রাস্তার কাজ করে কেন আমার বাড়ির সামনে রাস্তা কাজ চলছে এই কয়েকদিন আগে গেলাম এই কাজ করে সব মেয়ে লোকেরা আমার কষ্ট লাগলো যে মা বোন আল্লাহ রব্বুর আলমিন যাদেরকে মূল্য দিয়েছেন মায়ের মূল্য যাদের সম্পর্কে কোরআন বলছে ওদেরকে তোমরা বসে বসে খাও আর সেই মেয়ের তো অধিকার দিয়ে এখন আপনার আমাদের মাটি কাজ করার জন্য তারপরে এই যে কি কাজ করে এই যে বিল্ডিং এর কাজে যত দেখবেন এই করে যে ঢালাইয়ের কাজ যখন চলে বেশিরভাগ কেনা করে আল্লাহ একবার যেই সমাজে এখন পর্যন্ত জাহিলিয়াতের কাজগুলো আছে আপনি ভারতে যান না ভারতের মেয়েদেরকে এখনো জীবন যদি কারো ব্যাপ পরিচয় দেখে যে মেয়ের সন্তান পেটে কি আছে যদি জানে মেয়ের সন্তান ওটা বের করে ফেলে কাটিয়ে ফেলে দাও ভারতের বহু বিচারক বহু ডাক্তারদের জন্য শাস্তি হয়েছে এই বর্তমান যুগে জাহিলিয়াতের কিচ্ছা বলতেছি আমি জাহিলিয়াতের কিচ্ছা বলি না বর্তমান যুগে যা পত্র পত্রিকা আসে ওপেন যে বিষয়গুলো এরপরে আপনারা দেখেন স্বামীর চিতায় যদি স্বামী মারা যায় তাহলে মেয়ে যদি স্বর্গে যেতে চায় তাকে তাহলে কি করতে হবে ওই স্বামীর চিতায় গিয়ে তাকে আত্মতি দিতে হবে কোরআন এই বিষয়গুলো সব উল্লেখ করেছে আল্লাহ রসুল সাল্লাম যেই সমাজে আসলেন সেই সমাজে মেয়ে লোকদেরকে সম্পদ দেওয়া তো দূরের কথা মেয়ে লোকদেরকে আরো সম্পদ হিসেবে ভাগ করে নেওয়া হতো বর্তমানেও করে যদি কোনো বাপ মারা যায় এতেই মশা হয় দুই তিনটা মেয়ে আছে কোনো ভাই নাই তখন ওই চাচাবাতি যারা করে কি এদের ভাগ করে নিয়ে যায় কারণ বিয়ে দিতে গেলে সম্পদ দিয়ে দিতে হবে ভাগ করে নিয়ে যায় আরব যুগে এরকম মেয়েদেরকে ভাগ করে ফেলতো কোরআন সেগুলো বলছে খবরদার তোমরা মেয়েদেরকে জোর করে তাদের ওয়ারিশ হতে পারবে না মানে তাদেরকে অনেক সূত্র মানে নিরাশের সম্পত্তি বানাই ভাগ করে বের করতে পারবে না না তোমরা তাদেরকে আটকে রেখো না লেতা জাহাবু বা মা তাই তুমি হন না তাদের মালগুলো তোমরা ভোগ করার জন্য সুরাই নেসার উনিশ নাম্বার আছে আর এক জায়গায় আছে মেয়েদেরকে যে জীবন্ত কবর দেওয়া হতো সে সম্পর্কে কোরআন বলছে কি বলে শুনুন ওই সমস্ত লোক চূড়ান্ত ক্ষতির মধ্যে রয়েছে যারা তাদের অজ্ঞতাবশত না জেনে মেয়েদেরকে তারা হত্যা করছে সুরা আমার একশো চল্লিশ নম্বর আয়াত এরকম সুরা তাকবীর কুব্বিরাতের নয় দশ নম্বর আট নম্বর আয়াত আছে ওয়াইজাল মাউউদ যে কেয়ামতের মাঠে এই মাউউদা জীবন্ত কবর দেওয়া হয়েছিল যে মেয়েদেরকে আল্লাহ রব্বুল আলমী সেই মেয়েদেরকে জীবন্ত জীবিত করবেন তাদেরকে জিজ্ঞেস করবেন কুতিলাত তোমাকে কোন অপরাধের কারণে হত্যা করা হয়েছিল এটা কি জন্য যারা হত্যা করেছিল তাদের বিচার করার জন্য আল্লাহ কারবার করবেন তাহলে বোঝা যায় আজকে যারা বলে ইসলাম নারীদেরকে চার দেয়ালে আবদ্ধ করে ফেলেছে কর্তার হুকুম দিয়ে আমি বলতে চাই ইসলাম নারীদেরকে দেয়ালের মধ্যে আটকায় নাই ইসলাম তো নারীদেরকে কবরের থেকে বের করেছে নারীদেরকে কবর দেওয়া হতো সেই কবর থেকে বের করেছে মেয়ের লোকদেরকে আল্লাহ রসুল সাল্লাহ কোরআনের মাধ্যমে কোরআনে আইনের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাহামের যুগে কোন কবর জীবন্ত কবর দেওয়া হয়েছিল কোন মেয়েকে পেয়ার দিয়ে বের করে তার হত্যা করা হয়েছিল আজকের এই আধুনিক যুগে সভ্যতার যুগেও যে কাজটা করা হচ্ছে আর বলে যে নারীদের অধিকার নিয়ে ইনশাল্লাহ নারীর অধিকার আমরা আলোচনা করবো আগামী জমাতে ইনশাআল্লাহ আল্লাহ তারা যদি তৌফিক দান করেন যে অধিকার কাকে বলে এবং কিভাবে কোরআন স্পষ্ট করে দিয়েছে বর্তমানে আপনারা মেয়ে যদি এত অধিকার নিয়ে কথা বলো তোমার তিনটা মেয়ে হোক না খুশি হয় না বেজার হয় কোরআন বলছে তোরা নাহালের আটান্ন নম্বরে আছে ওই রা বুসেরা আহাদ বিল উনসা ওই জাহিলি যুগে যখন তাদের কাউকে এই সুসংবাদ দেওয়া হতো যে তার মেয়ে হয়েছে মুসওয়াদ্দান তখন তার চেহারাটা কালো হয়ে যায় মলি সওয়াব মুসওয়াদ্দান একেবারে কালো হয়ে যায় কালো কুচ্ছিত হয়ে যায় হুয়া কাজিম ইয়াতাওয়ারা মিনাল কওম মিন সুই মা বুশরা বিহি সে অন্য লোকদের কাছে দেখা বন্ধু বান্ধব তার স্বজাতীয় লোকদের কাছে দেখা যায় না সব পালাই পালাই থাকে কি জন্য যে মা মিন সুই মা বুশরা বিহি বড় দুঃসংবাদ খারাপ সংবাদ মেয়ে হয়েছে আয়ুমসিকুহু আমি আলা হুনিন আমি ইয়াদুসসুবিত তুরাব এটাকে কি অপমান সহ্য করে মেয়েটাকে রেখে দিবে নাকি এটাকে মাটির মধ্যে পুঁতে ফেলবে সেই চিন্তায় পড়ে যায় আল্লাহ আল্লাহ তারা বলছেন তারা যে কাজ করছে বড়ই খারাপ কাজ করছে অন্যায় কাজ করছে সুরায় নহলের আটান্ন নম্বর আয়াত এইভাবে আল্লাহ রব্বুল আলম মেয়েদের সম্পর্কে বিধান দিয়েছেন কোরআন শরীফ একটা সুরার নাম সুরায় নেশা কি সুরা নেশা মানি হল মেয়ের এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন অধিকার দিয়েছেন মেয়েদেরকে মেয়েদের অধিকার নিয়ে কথা বলেছেন আর এখন মুসলমানদেরকে শিখায় নারীর অধিকার সম্পর্কে আর আমাদের কিছু বোকা মুসলমান যারা কোরআন হাদিসের কিচ্ছু পাঠ করে না আলিফ বাবরুল জানে না মুসলমান করে জন্ম নিয়েছে ঠিকই এটা কুফফারদের চমর খারাপ আপনারা গত সপ্তাহ দেখেছেন ইসলামিক ফাউন্ডেশনের দিদি সে বলেছে যে আয় মাদ্রাসা কি মুসলমানদের মধ্যেই সন্ত্রাসী এবং দুর্নীতিবাদ পাওয়া যায় অন্য কোনো ধর্ম হতো না কয়েকটা হিন্দু তার প্রতিবাদ করেছে হিন্দুরা পত্রিকা এসেছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সবচেয়ে মুসলমানদের যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের দিদি যদি এমন কথা বলে সেই দেশে মুসলমানদের অবস্থা রাখে এই ব্যক্তি যদি কোন ব্যক্তি মুসলমানদেরকে সন্ত্রাসী মুসলমান নাম বলে কোন ব্যক্তিকে বললে ভিন্ন কথা ছিল মুসলিম একটা জাতি কোন জাতি সত্তার নাম নিয়ে মুসলিম জাতির নাম নিয়ে বলে মুসলিমরা দুর্নীতি মুসলমান হলো কি সন্ত্রাসী অন্যায় করে এই সব যদি বলে সে মুসলমান থাকে সেই ব্যক্তি মুসলমানদের ইসলামিক ফাউন্ডেশনের ডিজি এই যদি মুসলমানদের অবস্থা হয় হিন্দুরা সেই মন্দির ছিল সেটা প্রতিবাদ করেছে তারা তারা বলছে না এই কথা ঠিক না কোন জাতি এবার বলা যায় না হিন্দুরা পত্রিকা সৃষ্টি করলো প্রতীক বলেছি তা তাহলে আপনি দেখবেন এই জাতির কত করুণ অবস্থা সব মুসলমান ইসলামিক ফাউন্ডেশনের ডিজি এখন বর্তমানে তো আমার চলছে আর একটা মাদ্রাসা কমি মাদ্রাসা কারণ কুফারা ঠিক পেয়েছে এই কমি মাদ্রাসাগুলোই ইসলামের আসল শক্তি এটা ভালো কথা এতদিন ঠিক পায় না এরা ইংরেজরা ওদের আগের পুরুষ যারা ছিল তারাও ঠিক পেয়েছিল এবং সেজন্য কমি মাদ্রাসাকে এই ভারতবর্ষের থেকে ধ্বংস করার জন্য চক্রান্ত করেছিল আমি সে কথা বলেছি বহুবার কিন্তু মাদ্রাসাকে ধ্বংস নামা ধ্বংস হয়েছিল বর্তমানেও যারা এই পথে অগ্রসর হচ্ছে আমি তাদেরকেও বলতে চাই তাদেরকে স্পষ্ট চাই কমই মাদ্রাসা বা কোন মাদ্রাসাই আমি আলিয়া কমে ভাগ করি না কোন মাদ্রাসাই যদি মাদ্রাসা হিসেবে তার বিরুদ্ধে লেগে যাও পাহাড়ের সঙ্গে মাথা ধাক্কালে পরে মাথা ভাঙে না পাহাড় ভাঙে কমি মাদ্রাসার বিরুদ্ধে যারা লেখছে যারা বলছে যারা এদেরকে বা প্রমাণ করতে চায় আমি স্পষ্ট বলতে চাই এই ইনশাআল্লাহ কল মাদ্রাসা আল্লাহর দিনের জন্য বাংলার টিকে থাকবে যারা মাদ্রাসার বিরুদ্ধে কথা বলছে বাংলার জন্য কোন খুঁজে হবে না এই জন্য সাবধান এই সরকারের ভিতরে ঘাটতি মেরে থাকা মোনাফিক ভারতের দালাল ইহুদিদের দালাল খ্রিস্টানদের দালাল যারা তারা এই চক্রান্ত করছে দেশের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে ওরা আমাদের বিরুদ্ধে চক্রান্ত মানি হচ্ছে দেশের অস্তিত্বের বিরুদ্ধে চক্রান্ত করা এই জন্য আমি আমাদের দেশের যারা মোটামুটি দেশ নিয়ে চিন্তা করে যারা রাজনীতি করেন তাদেরকে বলছি এখন এই পাগলা করা থামান নতুবা মুসলিম জাতি কখনো এই নাস্তিক মুক্তাদের সামনে মাথা নত করে এখনো করবে না এই ইনশাআল্লাহ সেদিন বেশি নয় যদি একটা মাথা বন্ধ হয় বাংলাদেশের লক্ষ লক্ষ আমার গ্রাম জাহান দাওয়াতের মধ্যে নিয়ে ইনশাআল্লাহ